বললাম আপনাদের জিজ্ঞেস করলাম জীবনে একবার নামাজ পড়লে হবে হবে না আমাদের সে একটা ইসলাম বিরোধী কথা বরং কুফুরি কথা ইসলাম বিরোধী বললে অনেক হালকা বুঝেন মানে মেলা কিছু ইসলাম বিরোধী হ্যাঁ কথা বলছি ঝগড়া করা ইসলাম বিরোধী গাল দেওয়া ইসলাম বিরোধী ঠিক না মিথ্যা কথা বলা ইসলাম বিরোধী কিন্তু ইসলাম বিরোধী বলতে এখানে ইসলামের একবারে বিপরীত ইসলাম নষ্টকারী আপনার ইসলামই থাকবে না সেটা কি কথা জানেন নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়ে যায় এ কথা আছে না বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের ধর্মীয় মার্কেটে আছে আউজুবিল্লা এটা কুফরিয়া কথা নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই যথেষ্ট তো নামাজের মতো নামাজ রসুল্লাহাম পড়েছেন না পড়েন নাই সবচেয়ে ভালো নামাজের মতো নামাজ কে পড়েছেন এটা সওয়াল আপনাদের কে পড়েছেন প্রিয়নবী সাল্লামের চাইতে ভালো নামাজ কেউ পড়েছেন নাকি পৃথিবীতে কেউ আছে যদি আপনি বলেন তার চেয়ে কেউ ভালো নামাজ পড়েছে তো আর এক ইমান ভঙ্গ তার রসুলের চাইতে আপনি শ্রেষ্ঠ কাউকে মনে করেন তাহলে বোঝা গেছে তাহলে সবচেয়ে ভালো নামাজ ভালো কোয়ালিটির নামাজ নামাজের মতো নামাজ পড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি সবচেয়ে ভালো নামাজ পড়েছেন তো জীবনে একবার নামাজ পড়া যদি যথেষ্ট হয় তো এই মাসলা আপনি বুঝলেন না রসুল বেশি বুঝেন আপনি ইসলাম বেশি বুঝেন না রসুল্লাহ যার উপর ওহি নাজল হচ্ছে কোরআন নাজল তিনি বুঝেন তো তিনি তো নামাজের মতো নামাজ পড়ে জীবনে একবার নামাজ পড়ে ক্ষান্ত হইলেন না আর আল্লাহ তাকে বললেন না যে তুমি ক্ষান্ত হও কেন এত নামাজ পড়ছো জীবনে নামাজের মতো নামাজ তো একবার পড়া হয়ে গেছে যথেষ্ট এ কথা কেন আল্লাহ ওহি করলেন না বরং এর বিপরীত আল্লাহ ওহি করছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহামকে ওয়াবুদ হে নবী মোহাম্মদ তুমি তোমার রবের এবাদত করো এবাদত চালিয়ে যাও কন্টিনিউ করো তোমার মৃত্যু আসা পর্যন্ত মত আসা পর্যন্ত ইয়াকিন মানে হচ্ছে মত কারণ মত এমন একটি নিশ্চিত বিষয় যেটা মুসলিম ও মুসলিম নাস্তিক আস্তিক সবাই বিশ্বাস করে যে মরতেই হবে মরার পরে কি হবে ওগুলো বিশ্বাস করে না কাফের মুসলিম কিন্তু মরতে হবে এ কথা সকলে বিশ্বাস করে করে না করে না হ্যাঁ তো এই জন্য এই আয়াতে মত ইয়াকিন কে বোঝানো হয়েছে বা মত বোঝানোর জন্য এখানে ইয়াকিন বলা হয়েছে তো যতক্ষণ পর্যন্ত হে নবী মত না এসেছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের এবাদত চালিয়ে যাও রসুল্লাহ সাল্লাম সব সময় সবচাইতে সুন্দর নামাজ পড়েছেন সাহাবারা বলছেন যে রসুল্লাহ সাল্লামের চাইতে সুন্দর সালাম আমরা কারো দেখিনি যদি কোন সাহাবিকে দেখেছেন যে পুরোপুরি সন্ন্যতের অনুসরণে ওই রকমই লম্বা করে ইতমেনানের সাথে ধীরস্থিরতার সাথে আর তাদিলে আরকানের সাথে খুশুর সাথে নামাজ পড়তে দেখেছেন তখন তারা বলেছেন যে লাখাত জাক্কারানি হাজা সলাতা মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম এই সাহাবি রসুল্লাহামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল রসুল্লাহামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল ইন্তকাল হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লামের চলে গেছে দীর্ঘদিন আর তার নামাজ দেখতে পাই না প্র্যাকটিক্যালি কিন্তু অনেক দিন পরে আবার এই সুন্দর নামাজ দেখে স্মরণ হয়ে গেছে যে এই রকম ছিল রসুল্লাহ সাল্লামের সুন্দর নামাজ তাহলে কি মসজিদ নবীতে আর মক্কাতুল মোকারমায় যে নামাজগুলি হইতো সেগুলি কি ভালো কোয়ালিটি ছিল না অবশ্যই ভালো কোয়ালিটি ছিল কিন্তু তার চেয়ে তো যখন কোনো মানুষকে ভালো সুন্দর নামাজ পড়তে দেখেছেন হ্যাঁ যেমন দাঁড়ানো তেমনই রুকু তেমনই সেজদা সেজদা রুকু আর রুকু থেকে উঠে আবার দাঁড়ানো দুই সেজদার মাঝখানে বৈঠক আর কেয়াম সবগুলি কারিবা মিনা সাওয়া সবগুলি কাছাকাছি হতে এত লম্বা লম্বা করে সুন্দর করে আর স্থিরতার সাথে নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম এইরকম কোন সাহাবিকে নামাজ পড়তে দেখলে বলছেন যে রসুল্লাহ সাল্লাম নামাজ নামাজকে এরা এই ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছে সামনে ভেসে উঠেছে যে এইরকম ছিল রসুল্লাহ সাল্লামের নামাজ আর আমার দেশের পীরতন্ত্রের এক শ্রেণীর পীরেরা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে এমন একটা উঁচা স্থান আছে সেখানে পৌঁছে গেলে মানুষ আল্লাতে ফানা হয়ে যায় বিলীন হয়ে যায় আল্লাতে যখন ফানা বিলীন হয়ে যায় তখন আর নামাজ টামাজ পড়ার লাগে না ওর নামাজ টামাজ শেষ ওর নামাজ শেষ পীরদের শেষ হয়ে যায় যাদের কাছে আল্লাহর ওহি আসেনি হ্যাঁ জিন শয়তানের ওহি আসতে পারে দিন শৈতান ওহি অস্ত্র না হলে কি করে তারা বলতে পারে যে নামাজ মাফ হয়ে যাই রসুল্লাহ সাল্লামের নামাজ তো কখনো মাফ না আল্লাহ তো এই কথা বললেন না যে হে মোহাম্মদ আর নামাজ পড়া লাগবে না তুমি এখন ফানা হয়ে গেছো তুমি এখন আমার মধ্যে বিলীন হয়ে গেছো লয় হয়ে গেছো এসব কথা তো রসুল্লাহ সাল্লামকে আল্লাহ জানাইলেন না তাহলে চিন্তা করেন আপনি যে আমাদের দেশে যে পীরদের ধর্ম সেটা কোন ধর্ম এবং ভালো একজন টিভির বক্তা হ্যাঁ পীরতন্ত্রে বিশ্বাসী আর এই থানাতে আল্লাহ বিলীন হয় এর আবহাওয়ার কুফরি আকিদে বিশ্বাসী বলছে স্পষ্ট ভাষায় সে যে এইরকম একটা স্তরে যখন মানুষ এবাদত বন্দি করে পৌঁছা যায় তখন আর ফরজগুলি ফরজ থাকে না আর হারাম না যায় হারাম থাকে না তার জন্য ব্যবচার করা নাকি হারাম থাকে না খুন করা হারাম থাকে না আর মিথ্যা কথা বলা হারাম থাকে না এই জন্য মুড়িদিনীদেরকে নিয়ে তারা খেলতামাশা করে ইজ্জত নিয়েছে নেমিনি খেলা করে তাদের জন্য সব তখন জায়জ হয়ে যায় আর এই এই সেন্স নিয়েই তাদের কিতাবে তারা বলেছে যে যদি আপনার পীর সাহেব পীরে কামেল বলে যে আপনার যাই নামাজটা মদে ডুবিয়ে তারপরে নামাজ পড়েন তো আপনি আপত্তি তুলবেন না কোনো এতরাজ করবেন না কারণ আপনি বুঝেন না আপনার পীর বাবা বুঝে আপনার পীর বাবা সে যেই নজরে দেখে মারিফতির নজরে আপনি দেখেন না সুতরাং তার জন্য সব হালাল হয়ে গেছে এখন আপনাকে যে একটা নাজাইজ শরীয়তের নাজাইজ হুকুম করলো যে মদের ডুবিয়ে যাই নামাজ ডুবিয়ে তাতে নামাজ পড়ো আপনার জন্য পালন করা ফরজ হয়ে গেছে এটার নাম ইসলাম একদিকে কোরআন হাদিস আর আরেকদিকে হচ্ছে পীরদের ধর্ম কোনটা সত্য বলুন তো দেখি বলছিলাম নামাজের কথা যে নামাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সব সময় আদায় করেছেন প্রতিদিন পাঁচ অক্ত আদায় করেছেন